আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওয়াসাবি ওমানওয়ালা আম্মাবাদ প্রিয় দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আজকেও আলোচনা করব শিশুদের চারিত্রিক উৎকর্ষ সাধনের ক্ষেত্রে আমাদের করণীয় কি কোন কোন মূলনীতির আলোকে তাদেরকে প্রশিক্ষণ এবং শিক্ষা প্রদান করতে হবে এটি এই জন্য যে কারণ আমরা বলছি যে আমাদের শিশুদেরকে যদি ইসলামিক ব্যক্তিতে পরিণত করতে হয় তাহলে তাদের মাঝে সুদৃঢ় একটি চারিত্রিক চারিত্রিক একটি বন্ধন চারিত্রিক মূলনীতি এর আলোকে চারিত্রিক গুণাবলী তার মধ্যে তৈরি করে দিতে হবে সেই ক্ষেত্রে অনেক ধরনের চারিত্রিক বিষয় রয়েছে যেমন আমরা বলেছি যে প্রথমত হচ্ছে যে শিষ্টাচার এর চরিত্র তার মধ্যে তৈরি করে দিতে হবে আমরা বলেছি যে সেখানে তার চরিত্র তার মধ্যে তৈরি করে দিতে হবে তার চরিত্র তার মধ্যে তৈরি করে দিতে হবে এমন পাঁচটি মূল নীতির কথা আমরা বলেছি যে মূল স্তম্ভ যার উপর ভিত্তি করে আমাদেরকে কাজ করতে হবে প্রথম যে কথা আমরা বলেছিলাম যে শিশুদের মাঝে শিষ্টাচারের মূলনীতি শিষ্টাচারের মূল স্তম্ভ শিষ্টাচারের চরিত্র তাদের মধ্যে তৈরি করে দিতে হবে শিষ্টাচারের চরিত্র তাদের মধ্যে তৈরি করতে হলে আমাদের যা যা করণীয় সে করণীয়গুলো কয়েকটি মূলনীতির আলোকে আমরা আলোচনা করছিলাম আমরা প্রথমত বলেছি যে শিষ্টাচার এর অর্থকে তারপরে আমরা আলোচনা করেছি শিষ্টাচার সংক্রান্ত হাদিসে কি কি বক্তব্য এসেছে তিন নম্বরে শিষ্টাচার তারা কাদের সাথে দেখাবে কাদের প্রতি প্রদর্শন করবে প্রথমত মোস্ট ইম্পর্টেন্টলি তারা শিষ্টাচার প্রদর্শন করবে রাসুল্লাহ সাল আলী ওসালাম আল্লাহ এবং তার রাসুল সাল আলী ওসালামের জন্য এবং এই ক্ষেত্রে আমরা বলেছি যে শিষ্টাচার এখানে করতে এর অর্থ হচ্ছে যে শিশুদেরকে আল্লাহ এবং রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তাদের সম্পর্কে জানানো তাদের প্রতি দায়িত্ব কি সেগুলো ছোট পূর্বকাল থেকে তাদের মধ্যে এই অনুভূতি তৈরি করে দেয় দু নম্বর যে বিষয়টি তা হচ্ছে যে পিতামাতার প্রতি শিষ্টাচার প্রদর্শন করা ইমাম নবী রহমুল্লাহ তিনি তার আল আধিকার গ্রন্থে একটি অধ্যায় তৈরি করেছেন অধ্যায়টি হলো যে বাবু নাহ ইউল ওয়ালাদি ওয়াল মুত আল্লিমি ওয়াত্তিলমিদি আই ইউনাদিয়া আবাহু ওয়া মুআল্লিমাহু ওয়া শাইখাহু বিইসমি এমন একটি অধ্যায় যেখানে নিষেধাজ্ঞা করা নিষেধ করা হয়েছে সন্তানকে ছাত্রকে শিক্ষার্থীকে যে তার বাবা তার শিক্ষক এবং তার শেখকে তার নাম ধরে ডাকা নাম ধরে ডাকার ব্যাপারে নিশ্চিত করা হয়েছে এখানে এই এই জায়গায় তিনি তখন এই হাদিসটি বর্ণনা করেছেন যে ইবনুসিনী রহমুল্লাহ আবহরাদি আল্লাহ তালাহ থেকে বর্ণনা করছেন রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম দেখলেন একজন ব্যক্তিকে তার সাথে একটি বালক রয়েছে একটি শিশু রয়েছে তারা হেঁটে যাচ্ছেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম এই শিশুটিকে লক্ষ্য করে বললেন এই বালককে লক্ষ্য করে বললেন যে মানহাজা এই লোককে কলা তখন সে বলল আবি আমার পিতা কলা তখন রসুলাম বললেন ফালা তামশি আমা ওয়ালা তাস তাসিব্বালাহ যে তুমি তার সামনে হেঁটো না এবং তুমি তার গালিগালাজের কারণ হও না অর্থাৎ লোকেরা তাকে গালিগালাজ করবে তোমাকে লোকেরা তাকে গালিগালাজ করবে তোমার কারণে এইরকম কোনো অবস্থা যাতে তোমার না হয় আমরা এখান থেকে বুঝলাম যে পিতা মাতার প্রতি শিষ্টাচার মানে একটা এক্সাম্পল এখানে রসুলাম বলেছেন এবং অন্য জায়গায় আমরা এরকম দেখি যে পিতামাতার উপস্থিতিতে সে কথা বলবে না পিতামাতার পিছ সামনে দিয়ে হাঁটবে না তার পিছনে দিয়ে হাঁটবে বা তার পাশে দিয়ে হাঁটবে পিতামাতা এবং অন্য কোনো কারো মাঝে সে কোনো এমন কোনো প্রতিবন্ধকতা সে তৈরি করে দেবেন অর্থাৎ পিতা কেউ পিতামাতা কারোর সাথে কথা বলছেন মধ্যখানে সে আড়াল হয়ে দাঁড়াবে না বরং পিতামাতার পিতামাতার পাশে দিয়ে সে হাঁটবে বা পাশে সে দাঁড়াবে পিতামাতার আগে সে খাবে না অথবা পিতামাতা যদি কোনো খাদ্যকে পছন্দ করে তাহলে সে খাদ্য পিতামাতার সামনে সে পিতামাতাকে না দিয়ে সে খাবে না এইরকম বক্তব্য অন্য একটি হাদিসে এসেছে অতএব আমরা আমরা এইখান থেকে এক্সাম্পল হিসেবে এই কয়েকটি বিষয় উল্লেখ করি শুধুমাত্র বলতে চাই যে পিতা মাতাদেরকে প্রাধান্য দেওয়া তাদেরকে সম্মান করা তাদের সম্মান রক্ষা করা এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এখানে এই যে আমরা মূল কথা বললাম তার আলোকে তার অধীনে আমরা কয়েকটি বিষয় উল্লেখ করতে চাই প্রথমত হচ্ছে যেমন পিতা মাতাকে সম্বোধন করা ব্যক্তি কীভাবে পিতা মাতাকে সম্বোধন করবে আল্লাহ সুবাহানুতলা কোরআনে সে কথায় বলেছেন ইমাম কুরতুবি রহমুল্লা তার তাফসিরে এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন যে আবু বাদ্দাহ আত্মজীবী তিনি বলেছেন আমি আমি সাঈদ ইবনুল মুসাইয়াব রাহেমাহুল্লাহকে একবার প্রশ্ন করেছিলাম যে কুল্লুম মাহফিল কোরআন মিরিল ওয়ালিদাইনে ফাকাদ আরাফতু কোরআনে যা কিছু আছে পিতামাতার প্রতি সদাচরণ সংক্রান্ত আমি তার সব কিছুরই অর্থ বুঝি কিন্তু আমি এই এই কথার অর্থ বুঝি না যেখানে আল্লাহ সুবহান বলেছেন ওয়াকুল্লাহুমা কৌলাম করিমা যে তুমি তাদের সাথে সম্মানজনক কথা বলো এর অর্থ আমি বুঝি না তখন তিনি সাঈদ ইবনুল মুসাইয়াব তিনি বললেন যে এর অর্থ হচ্ছে এর উদাহরণটা হচ্ছে এরকম যে কাউলুল আবদুল মুজনিবি লিসাইয়িদুল ফাজিল গলিজি যে একজন অপরাধী কোনো একজন কৃতদাস অপরাধী একজন গোলাম যদি তার মনিব যে প্রচণ্ড কর্কশ এবং খুবই রুক্ষ কর্কশ রাগান্বিত ক্রোধান্বিত এমন একজন মালিকের মনিবের সামনে গিয়ে সে যেভাবে দাঁড়াবে যেভাবে কথা বলবে একজন অপরাধী গোলাম ঠিক তেমনিভাবে পিতামাতার সাথে কথা বলা তেমনি একটি একটি দৃষ্টিভঙ্গি তেমনি একটি আচরণ তেমনি একটি অভিব্যক্তি তেমনি একটি অ্যাটিচিউড নিয়ে অঙ্গভঙ্গি নিয়ে পিতামাতার সাথে কথা বলা একবার চিন্তা করে দেখুন যে আপনি আপনার যিনি বস অফিসের বস অথবা যার অধীনে আপনি চাকরি করছেন অথবা হতে পারে যে যার এমন একজন প্রচণ্ড প্রভাবশালী একজন প্রশাসক এমন কোন প্রশাসক যিনি খুবই দাম্ভিক অহংকারী খুবই রুক্ষ খুবই খুবই ক্রোধান্বিত খুবই রাগী এমন কোন ব্যক্তির সামনে আপনি কোনো একটা অপরাধ করেছেন আবার আপনি কৃতদাস গোলাম বা আপনি তার অধীনস্থ বা আপনি তার অধীনে কাজ করছেন আপনি গিয়ে সেখানে কিভাবে দাঁড়াবেন নিশ্চয়ই অনেক জড়সড় হয়ে অনেক অনেক কাচুমাচু অনেক আকুতি মিনতি করে আপনি সেখানে কিছু কথা বলার চেষ্টা করবেন এমনিভাবে পিতামাতার সামনে দাঁড়ানো অমর আমরা খতাবরদি আল্লাহ তিনি আয়াতের ব্যাখ্যা বলেছেন যে সেটি বলো ইয়া আবাতা ইয়া উম্মা হে আমার পিতা হে আমার মা হে মা অথবা হে প্রিয় মা হে প্রিয় বাবা এভাবে অত্যন্ত শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে ভালোবাসার তার সাথে তাদেরকে তাদেরকে আহ্বান করা তাদেরকে সম্বোধন করা এটি হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা মানে এটি একটা এক্সাম্পল হিসেবে আমরা বলছি যে প্রত্যেকটি ক্ষেত্রে পিতামাতার সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে যাতে এমন না হয়ে যায় যে আমাদের কথার উপরে আমাদের তাদের ভয়েসের উপর তাদের যে আওয়াজ আওয়াজের উপর আমাদের আওয়াজ হয়ে যাবে তাদের কণ্ঠের উপর আমাদের কণ্ঠ হয়ে যাবে তাদের কথার উপর আমাদের কথা হয়ে যাবে তাদেরকে থামিয়ে আমরা কথা বলবো তাদের সামনে দিয়ে আমরা হেঁটে যাব তাদের খাওয়ার আগে আমরা খাবো তাদের কোনো কথা কাজ আমরা অমান্য করব তাদের দিকে আমরা প্রসন্ন দৃষ্টি তাকাবো না এরকম অনেকগুলো বিষয় এবং তারই একটা দ্বিতীয়ত আমরা এক্সাম্পল এখানে বলছি যে যেমন পিতামাতার দিকে তাকানো আপনি তো কথা বলবেন কিভাবে তার একটা এক্সাম্পল বলছি আচরণ কিভাবে করবেন তার কিছু কথাবার্তা বলেছি তার দিকে কিভাবে তাকাবেন এই পিতামাতার দিকে তাকানোরও কিন্তু একটি আদব বা শিষ্টাচার রয়েছে এই জন্য আমরা এখানে দেখি যে সালফে সালেহীন তারা তাদের সন্তানদেরকে এবং পৃথিবীর অন্য সকল মুসলিমদের সন্তানদেরকে তারা আহ্বান করে বলতেন যে তোমরা তোমাদের মাতার দিকে যখন তাকাবে তখন তোমরা খুবই সুন্দরভাবে তাকাবে তারা বলতেন যে মিন আল্লাহ যে আল্লাহর পক্ষ থেকে সন্তানদের জন্য যে কল্যাণ এই কল্যাণটা সংগঠিত হয় আল্লাহর পক্ষ থেকে কিন্তু সন্তানদের মধ্যে যে আদব শিষ্টাচার এর প্রশিক্ষণ এটি আসে পিতামাতার পক্ষ থেকে অতএব পিতামাতাদেরই কিন্তু দায়িত্ব সন্তানদেরকে এই প্রশিক্ষণ দেয়া আপনি পিতা হিসেবে আপনার পিতার প্রতি আপনি মা হিসেবে আপনার মায়ের প্রতি বা আপনি পিতামাতা হিসেবে আপনার পিতামাতার প্রতি আপনি কিভাবে তাকাচ্ছেন তাদের প্রতি কেমন আচরণ করছেন তা কিন্তু আপনার সন্তানরা দেখছে অতএব তাদেরকে সেভাবে যদি আপনি প্রশিক্ষিত করতে চান তাহলে আপনার পিতামাতার সাথে আপনি প্লিজ সেরকম আচরণ করুন দুজন দু নম্বর যে বিষয়টি আমরা এখানে বলতে চাই তা হচ্ছে ওলামাই কারাম যারা শিক্ষক যারা প্রশিক্ষক আরেক ধরনের পিতামাতা তাদের সাথে আমাদের আচরণটি কেমন হবে যদি আমরা তিন তারপরে আলোচনা করব আরও অন্যান্য ক্যাটাগরির লোকের ব্যাপারে এখানে ইমাম নহবির নবীর রহমুল্লাহ যেই আমরা কিতাবুল আজকারের যেই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম সে অধ্যায় তিনি একথা বলেছিলেন যে নাহিউল ওয়ালাদি ওয়াল মুতাআল্লিমি ওযাত তিলমিজি আন ইউনাদিয়া আবাহু ওয়া মুআল্লিমাহু ওয়া শাইখাহু বিইবনি যে একজন সন্তান অথবা একজন শিক্ষার্থী একজন ছাত্র ছাত্রী তার জন্য এটি নিষিদ্ধ যে তার বাবাকে অথবা তার শিক্ষককে অথবা তার শয়েককে সে তার নাম ধরে ডাকবে এটি তার জন্য বৈধ নয় এবং এই আলোচনা করতে গিয়ে তারপরে তিনি এই অধ্যায়ের পর ইমাম নবী রহমুল্লাহ তিনি কথা বলেছেন ওয়া ইন্না মিম্মা দেখার আনিল আদাবি মা আল ওয়ালিদাইনি আমরা এর আগে পিতা মাতার প্রতি আচরণের ক্ষেত্রে যেই কথা আমরা বলেছিলাম একই বিষয়ে শিক্ষকদের ব্যাপারে প্রযোজ্য ওলামাইকারামদের ব্যাপারে প্রযোজ্য যারা ওলামাইকারাম তাদের সাথেও ঠিক একই ধরনের আচরণ করবে অর্থাৎ তাদের দিকে তাকানো তাদের কথা শোনা তাদের সামনে চলা ইত্যাদির ক্ষেত্রে একই বিষয় হবে বরং এই ক্ষেত্রে আরও বৃদ্ধি অর্থাৎ পিতামাতার সাথে আচরণে তা যতটা শিষ্টাচার প্রদর্শন করবে তার চেয়ে অনেক বেশি শিষ্টাচার প্রদর্শন করতে হবে ওলামাই কারামদের সাথে আচরণের ক্ষেত্রে কারণ ওলামাই কারামরা হচ্ছেন নবী রাসুলদের উত্তরাধিকার তারা নবী রাসুলদের উত্তরাধিকার অতএব তাদেরকে সম্মান করা তাদেরকে তাদেরকে সমীহ প্রদর্শন করা এবং তাদের জন্য আপনার ডানাগুলোকে বিছিয়ে দেয় রহমতের ডানাগুলোকে বিছিয়ে দেয় তাদের খেদমতে এগিয়ে যাওয়া দ্রুততার সাথে এবং তাদের সামনে তাদের বৈঠকে তাদের আলোচনা সেশনে আপনার কণ্ঠকে তাদের কণ্ঠের উপরে উচ্চকিত না করা তাদের সাথে আচরণ বসবাস তাদের সাথে কথাবার্তা মহামায়াত মহাসারাত ইত্যাদির ক্ষেত্রে খুবই খুবই কোমলভাবে আচরণ করা তাদের পাশে খুবই কমল কোমলভাবে বসা তাদের সাথে কোমল আচরণ করা তাদের যত প্রয়োজন রয়েছে প্রয়োজনগুলোতে তাদের সাথে তাদের প্রয়োজনগুলোতে তাদের ডাকে সাড়া দেয় তাদের প্রয়োজনগুলো পূর্ণ করে দেয় এগুলো প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে সন্তানদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার যে সন্তানরা যাতে এই কাজগুলো পরিপূর্ণভাবে তারা করে থাকে এবং গাজালি রাহেমুল্লাহ তিনি তার আল এহিয়া এহিয়া উদ্দিন এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে আল ওলামা ও আরহামুবি উম্মতি মোহাম্মদ সাল্লাহমিন আবাহি উম্মাহিম যে ওলামা কারাম মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উম্মার জন্যে তাদের পিতামাতার চেয়েও অনেক অনেক বেশি দয়াশীল কিভাবে কিলা বলা হলো ওয়াকাইফাজ আলী কিভাবে তা তখন তিনি বললেন লি আন্না আবাহুম ও উম্মা আহম ইয়াহফাজুন আহম মিন নারী দুনিয়া কারণ তাদের পিতামাতা সন্তানদের পিতামাতা উম্মাত মোহাম্মদীর সন্তানের পিতামাতারা তাদেরকে রক্ষা করেন দুনিয়ার আগুন থেকে কিন্তু ওলামাই কেরাম তাদেরকে রক্ষা করেন আখেরাতের আগুন চেয়ে আখেরাতের আগুনের থেকে রক্ষা করা কি দুনিয়ার আগুনের থেকে রক্ষা করার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ নয় এই জন্যে তিনি বলেছেন যে যে ওলামাই কারামদেরকে সম্মান প্রদর্শন করা এটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আমরা দেখি যে এই ক্ষেত্রে ওলামা ইকরামদের সাথে কেমন সম্মান প্রদর্শন করা তাদের সাথে কেমন আচরণ করা ইত্যাদির ক্ষেত্রে অনেক গ্রন্থ লিখে হয়েছে ইবনে কোতাইব রহমুল্লাহ তিনি আদাবুল আলিম ওয়াল মুতালিম এই নামে একটি গ্রন্থ তৈরি করেছেন সেখানে আপনারা বিস্তারিত অনেক আলোচনা পাবেন আচ্ছা ওলামা ইকরামদের সাথে সুন্দর আচরণ করা সুষ্ঠু আচরণ করা সদাচরণ করা শিষ্টাচার রক্ষা করা এর ক্ষেত্রে আমরা হাদিসে কি বক্তব্য পাই ইয়াস হাদিসের ক্ষেত্রে অনেকগুলো বক্তব্য রয়েছে ইমাম তাবরান রহমুল্লাহ আবু আলবা জাহিল আল্লাহ তালাহ থেকে বর্ণনা করেছেন রসুলাম বলেছেন ইন্না লোকমান কল আলী ইবনে লোকমান সালাতাম তার সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন ইয়াবুনা ইয়াহে আমার প্রিয় বৎস আলাইকা বি মুজালাসাতিল ওলামা আলেম ওলামাই তোমার অংশগ্রহণ করা উচিত ওয়াসমা কালাম আল হুকামা এবং পণ্ডিতদের কথা শোনা তোমার উচিত কারণ আল্লাহ সুবহানাহু ওয়া আলোর কারণে আলোর মাধ্যমে নূরের মাধ্যমে আল্লাহ সুবহান সুবাহানুমতালা মৃত অন্তরগুলোকে জীবিত করেন কামা ইহিল আরদাল মেয়েতা যেম যেমনিভাবে আল্লাহ সুবাহানুমতালা এক একটি মৃত জমিনকে তিনি জীবিত করেন বিওয়াবিল আল মাতর বৃষ্টির পর্যাপ্ত বৃষ্টির মুসলধারে বৃষ্টির মাধ্যমে বৃষ্টির পানির মাধ্যমে তেমনিভাবে আল্লাহ সুবহানুয়া মাতারা মৃত আত্ম আত্মাকে মৃত আত্মাকে আল্লাহ সুবহানত পুনর্জীবিত করেন ওলামায় কারামদের কথা শোনার মাধ্যমে এবং আহমদ এবং তাবরান রহমুল্লাহ উসামা উবাদা ইবন সামিত রাজি আল্লাহ তান থেকে বর্ণনা করেছেন রাসুলাম বলেছেন লাইসামিন উম্মাতি সেই ব্যক্তি আমার উম্মার অন্তর্ভুক্ত নয় মানলাম ইউজিল্লা রানা যে আমার উম্মার মধ্যে যারা বড় বয়সে বড় তাদেরকে সম্মান করে না ওয়ার হামা সগিরানা এবং উম্মার মধ্যে যারা ছোট তাদেরকে অনুগ্রহ করে না ওয়ারিফ হাক্কাহু এবং আমাদের ওলামাই কারামদের আমাদের উম্মায় মুসলিমার মধ্যে যারা আলেম ওলামাই কারাম তাদের হক তাদের অধিকার কি সেই বিষয়ে তারা যারা জানে না তারা আমার উম্মারই অন্তর্ভুক্ত নেই জন্য এটি কিন্তু ওলামাই কালামদেরকে সম্মান না করা তাদের সাথে ভালো সম্পর্ক না রক্ষা করা তাদের সাথে বৈরিতা রক্ষা করা তাদের সাথে বৈরিতা প্রদর্শন করা এটি কিন্তু মোনাফেকের আলামত এই জন্য আবু উমাম আল বাহিরদি আল্লাহ তালাহু বলেন রাসুল ইসলাম বলেছেন যেটি আবু জিম আত্মাবরান রহমদ জাহাদিসটি মনে করেছেন তিনি বলেছেন রসুলাম বলেছেন সালাসাতুন লাফু বিহিম ইল্লা মোনাফেক তিনটি জিনিস মোনাফেকরা ছাড়া আর কেউ এগুলোকে হালকাভাবে গ্রহণ করে না একটা হচ্ছে ফিল ইসলাম ইসলাম যারা দাড়ি চুল পাকা পাকে পেকে গিয়েছে যারা বৃদ্ধ হয়ে গিয়েছে তাদেরকে সম্মান যারা করে না তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু মোনাফেক দু নম্বর হচ্ছে ওয়াজুল আলমে জ্ঞানীদেরকে আলেমদেরকে যারা সম্মান করে না তারা মোনাফেক মোনাফেকের আলামতার মধ্যে রয়েছে ও ইমাম মকসেতুন এমন একজন ইমাম একজন রাষ্ট্রনায়ক একজন সমাজ নায়ক যিনি ন্যায়পরায়ণ তাকে যারা সম্মান করে না সেই ব্যক্তির মধ্যে নেফাকি রয়েছে আমরা সালফিস আলী তার ওলামাই কারামদের কীভাবে তারা সম্মান করতেন তার দুই একটা এক্সাম্পল বলে আমরা আজকের এই আলোচনা শেষ করব আমরা দেখি সাইদ আবুল মুসাইব রদি আল্লাহ তালানহু তিনি কখনো কখনো তিনি দুরাকাত সালাত আদায় করে তারপরে তিনি বসতেন লোকেরা তার কাছে একত্রিত হতে ইভেন কাম রদি আল্লাহ তালানহুমদের সন্তানরা তিনি যেহেতু সিনিয়র তাবি তাবিরা তার কাছে একত্রিত হতো মুহাজের এবং আনসাররা তখন ফালা ইয়াজ ইউ আহাদুমিন হুম আইয়াস আলহু সেই কেউ তাকে কোনো প্রশ্ন করতেন না তিনি যতক্ষণ না নিজে কথা বলা শুরু করতেন তিনি যতক্ষণ না নিজে কথা বলা শুরু করতেন অথবা কোনো আগন্তুক এসে তাকে কোনো প্রশ্ন করত তখন তিনি সেই প্রশ্নের উত্তর দিতেন এছাড়া তারা কোনো কথাই তার সামনে বলতো না তার চুপ করে থাকতো তিনি যতক্ষণ পর্যন্ত না নিজে কথা বলেন এর আগে আমরা একটা হাদিস উল্লেখ করেছি যে হাদিসটি আমরা এমনি ওমরাদি আল্লাহ তার আনহু তিনি রাসুল্লাহ সাল আলী আসলাম একবার প্রশ্ন করেছিলেন যে এমন একটি গাছের কথা আমি বলছি যেটা ইমানদারের সাথে যার দৃষ্টান্ত মিলে যে এই গাছের পাতা কখনো পড়ে না এবং এই গাছ এই গাছটি ব্যাপক পরিমাণ উপকারী তখন ইবনে আমার আদি আল্লাহ তালা তিনি বলেছিলেন যে আমার মনে হচ্ছিল গাছটি খেজুর গাছ কিন্তু তিনি বললেন যে আমি এই সে জায়গায় আমি কোনো কথা বলিনি কারণ সেখানে আবু বকর এবং অমর এর মতো ব্যক্তি উপস্থিত ছিলেন তারা কোনো কথা বলেনি অতএব এই জন্য আমি আমরা কোনো কথা বলিনি ইবনে আব্বাস আদি আল্লাহ তালাহু তিনি বল তিনি বলছেন যে লাম্মা যারা সুরুল্লাহ সাল্লাম যখন রসুলাম ইন্তেকাল করেন তখন আমি একজন আনসারি ব্যক্তিকে বললাম যে চলুন আমরা রাসুল্লাহ সাল্লামের সাহাবাইকালামদেরকে জিজ্ঞেস করি যে রাসুল্লাহ সাল্লামের কী হয়েছে হয়েছে তিনি কেমন আছেন ফা ইনহমাল ইয়াউম কাসিরুন কারণ এখন তারা অনেক সংখ্যায় প্রচুর পরিমাণ রয়েছে ফাকাল তখন তিনি বলেন ইয়া আজাবাল্লাহ ইয়া ইবনে আব্বাস হে ইবনে আব্বাস আশ্চর্য তো তুমি কি বলছো আপনি কি বলছেন যে আপনার কাছে ইলাই আমি দেখি লোকেরা সবাই আপনার কাছে দৌড়ে চলে আসে আপনার কাছ থেকে শেখার জন্যে আর আপনি সাহাবিদের কাছে যাবেন কিছু জানার জন্যে তখন তিনি বললেন এই এই ব্যক্তি কথা বলার পর ইবনে আব্বাস রদি আল্লাহ তাকে ছেড়ে গেলেন ছেড়ে তারপরে তিনি বললেন যে আমি তারপরে গেলাম রাসুল সাহেব সাহাবাইকার আমরা কারা আছেন তাদের ব্যাপারে জানার জন্য তারা কোথায় আছেন কে কিভাবে আছেন এটি জানার জন্য আমি একবার গিয়ে কোনো একজন সাহাবের তার ঘরের যে দরজা দরজায় আমি সেখানে আমার চাদরটাকে বিছিয়ে আমি সেখানে একটু হেলান দিয়ে বসে পড়লাম এবং সেখানে ধুলাবালি আমার নাকে মুখে এসে পড়ছে তারপরেও আমি সেখানে বসে পড়লাম কারণ আমি শুনছিলাম যে তিনি এক হাদিস বর্ণনা করছেন তিনি কারো কারো কাছে হাদিস বর্ণনা করছেন আমি মনোযোগ দিয়ে সে কথা শুনছিলাম ফায়া ফায়া রানি তখন তিনি বের হয়ে দেখলেন যে আমি সেখানে বসা আর তিনি আমাকে বলেন ইয়া ইবনা আম্মা রাসুলিল্লা মা যা আবিক হে হে রাসুলের তো ভাই আপনি এখানে বসে আছেন আপনি কি করছেন আপনি আমাকে সংবাদ দিতেন তাহলে আমি যেতাম তখন ইবনে আব্বাস বললেন যে আমি বললাম যে আনা আহাক্কান আতিয়াক আমি আপনার কাছে আসা অনেক বেশি আমার দায়িত্ব আপনার কাছে আসা আপনি যাওয়ার চেয়ে আমার আসা এটি বেশি দায়িত্ব তখন আমি তাকে বললাম যে আপনি আমাকে ওই হাদিসটি বলুন তো যে হাদিসটি আপনি বলছিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে তার কাছ থেকে আপনি শুনেছেন তখন তিনি আমাকে ওই হাদিসটি বলছিলেন কিন্তু এর মধ্যে বিশাল বড় লোকের এক জটলা তৈরি হয়ে গেল তারা প্রত্যেকে আসছে আমার কাছে তারা বিভিন্ন বিষয় আমার কাছ থেকে জিজ্ঞেস করছে তো এই হচ্ছে প্রিয় দর্শক এই আলোচনা হাসান আল বসির রহমুল্লাহ তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলতেন ইজা জালাস্তাল ওলামা ফাকুন আলা আন্তাসমা যখন তুমি আলেমদের সাথে বসবে তখন তুমি কথা বলার চেয়ে শুনবে বেশি তোমার কথা বলা সেখানে জরুরি নয় তোমার সেখানে শোনা অনেক অনেক বেশি জরুরি তুমি কথা যেরকম সুন্দর করে বলতে পারো তুমি তেমনিভাবে অত্যন্ত সুন্দর করে তুমি শোনো সামুরা বিন জুন্দুবরাদি আল্লাহ তিনি বলছেন যে লাকাত কিন্তু আলা আহদে রাসুলিল্লাহ সাল্লাহ আলাইসলাম গোলামান আমি রাসুল্লাহ সাল্লাহ আলসালামের সময় একটি ছোট বালক ছিলাম আমি তার কাছ থেকে অনেক হাদিস মুখস্থ করতাম কিন্তু আমি তার বৈঠকে কোনো কথা বলতাম না কারণ আমি ছিলাম সেখানে বয়সে খুবই ছোট এবং অন্যান্যরা সকলে আমার বয়সে বড় ছিল এই হচ্ছে শিষ্টাচার এই শিষ্টাচারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমরা আলেম বা ওলামাই কারাম যারা তাদের সাথে কেমন শিষ্টাচার মেনটেন করতে হবে সে বিষয়ে আলোচনা করেছি আগামী পর্বে ইনশাল্লাহ এই ধারাবাহিকতা আমরা আলোচনা করব যে তাদেরকে সম্মান কীভাবে প্রদর্শন করতে হবে শিষ্টাচার আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব এবং সেখানে আলোচনা করব যে ভাই বোন পাড়া প্রতিবেশী বা যারা একটু বয়স্ক তাদের সাথে কিভাবে আমরা শিষ্টাচার মেনটেন করব রাসুল্লাহ সাল আলী আসসালাম কীভাবে আমাদেরকে শিখিয়েছেন আমরা বড়দের আলোচনা সেশনগুলোতে গেলে আমরা সেখানে কিভাবে ঢুকবো ইত্যকার অনেকগুলো বিষয়ে অবশ্যই তখন আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় আজকের পর্ব এখানে শেষ করছি ওয়াহাজামা আইন্দি ওয়াল আলম আহমদুল্লাহ ওয়া আখির উদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল العالمين والسلام عليكم ورحمة الله وبركاته